বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد পিস টিভি বাংলার সারা বিশ্বের বাংলা ভাষী সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান বিবাহ সংক্রান্ত মাস মাসাইলি আপনাদেরকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর কি হক রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের যথারীতি অতিথিবৃন্দ জনাব শেখ আমানুল্লাহ মাদানী জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী আমাদের মধ্যে শিফ এনেছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে স্ত্রী কি পায় স্বামীর কাছে এখন আলোচনা করব স্বামী কি পায় স্ত্রীর কাছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি আলোচনা একান্তই প্রয়োজন সেগুলির জন্য আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে প্রমাণ্য বক্তব্য আমরা জানব প্রথমেই আমরা যেটা জানতে চাইব আমরা জানি একজন স্বামী তার স্ত্রীকে আপন করে নেয় এবং স্ত্রীর জন্য সে তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেয় ঠিক অনুরূপভাবে ওই স্বামীর একটা চাওয়া থাকে যে সে যেন তার ঘরে এমন কোনো ব্যক্তিকে না দেখে যা সে অপছন্দ করে তো জনাব শেখ আমরুল্লাহ মাদানী বিষয়টা আমাদেরকে আরো স্পষ্ট করে দেখুন এ ব্যাপারে স্ত্রীর দায়িত্ব কর্তব্য কতখানি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আহমদ অনুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি ও জাউজাতু রাইয়াতুন ফি বাইতি জাউজিহা স্ত্রী তার স্বামীর বাড়ির একজন দায়িত্বশীলা সেক্ষেত্রে তার মাল সম্পদ সংরক্ষণ করে রাখবে সে নিজেকে হেফাজত করে রাখবে এবং তার সন্তান সন্ততিকে হেফাজত করবে এ হলো তার দায়িত্ব এবং এ দায়িত্বের জন্য দুনিয়াতেও স্বামীর সামনে জবাবদিহির কাঠগড়া তাকে দাঁড়াতে হবে এবং বিচারের কাঠগড়ায় মহান কারণিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেখানেও জবাবদিহির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে যেহেতু স্বামী তাকে রেখে সে তো অভাব অনটনের কারণে রুটি রুটির তালাশে বিভিন্ন জায়গায় যেয়ে থাকে তো ঘরের মূল দায়িত্ব স্ত্রীর উপরই বর্তায় ওই জন্য দেখুন আল্লাপাক কত চমৎকার করে বলছেন অকারনাফি বইউতে না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িটা ছিল তার স্বামীর কিন্তু আল্লাহাক বলেন অখারনাফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো আমির বাড়ি বুয়ুতি আজুয়াজি কুন্না আল্লাহ বলেননি আল্লাহ বলছেন অখারনাফি বুয়ুতি কুন্না তোমাদের বাড়িতে মানে স্বামীর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায় এবং সেখানে তাদেরকে হ্যাঁ, ওইভাবেই থাকে আমরাও নিজেরা ওইভাবে বলে থাকি আমরা বলি বাড়ি জি জি জি চমৎকার <laughs> আমরাও তো আল্লাহর ওই কোরআনের আয়াতের সাথেই মাশাল মানে আমাদের দেশের যে পরিভাষাটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরাও স্ত্রীদেরকে বলি যে বাড়িওয়ালির খবর কি ঘরের খবর কি তার মানে কি আমরা অনেক সময় রসিকতা করে বলি বলে যে হোম মিনিস্টারের খবর কি মানে তার অর্থ হলো স্ত্রীকে আমরা কত প্রাধান্য দেই এবং স্ত্রীর উপরে একটা স্বামীর যে এটা দাবি সঙ্গত দাবি সে কোনো অবস্থাতেই সেটা থেকে স্ত্রী পিসপা হতে পারবে না দায়িত্ব এড়াতে পারবে না স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরের জিম্মাদারি নেওয়া এবং এবং এমন ব্যক্তিদেরকে ঘরে প্রবেশ করতে না দেওয়া যা সে স্বামী অপছন্দ বিষয়টা তাই তো ছিল তাই না ধন্যবাদ জনাব শেখ আমানুল্লাহ মাদানিকে আচ্ছা এখানে একটা বিষয় আছে অনেক সময় আমাদের মা বোনেরা বুঝতে রাজি হন না যে স্বামীর কর্তৃত্ব কতখানি যেখানে রসুল সাল্লাহ আলী ইউসাল্লাম বলে দিয়েছেন দুনিয়াতে কাউকে সিদ্ধা করার কোনো কোনো হকম নাই তাই না যদি হকম থাকতো তাহলে স্ত্রীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সিদ্ধা করে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সে বিষয়ে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে বলবো যে স্বামীর গুরুত্ব কতখানি এটা যদি আমাদের মা বোনেরা বুঝতে পারেন তবেই তারা স্বামীর যে বিষয়ে চাহিদা সেগুলি পূরণে তারা যত্নবান হবেন এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হবেন আপনি বিষয়টা একটু ব্যাখ্যা করেন আলহি এ বিষয়ে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন ওলাহুন্না মিসরুল্লাহ আলাইহিন্না বিল মারুফ যেমন স্ত্রীদের হক রয়েছে স্বামীদের প্রতি স্বামীদের হক রয়েছে স্ত্রীদের প্রতি এবং এক্ষেত্রে স্বামীর কথা মতো চড়া তার আনুগত্য করা যদি সেটা শরীয়ত পরিপন্থী না হয় এটা যেমন এ বাদাত এবং এর মাধ্যমে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি হয় এবং স্বামীরও সন্তুষ্ট হয় এর মাধ্যমে ভালোবাসার বিনিময়ে সংসার সুখের হয় কারণ রমণীর গুণেই কিন্তু সংসার সুখী হয় এজন্যে একজন রমণী তার স্বামীর যে নির্দেশ মেনে চলবেন এটা কিন্তু তার প্রতি জরুরি এটা ফরজ কারণ আল্লাহ রব আলমিনের হাবিব যে কথাটা আপনি বলেছেন যে লাউকুন্ত আমেরান আহাদান আইয়াসুদ আলী আহাদিন যদি আমি মানুষ হয়ে মানুষ কাউকে সেজা করতে বলতাম বা কোনো বর্ণনা আছে লেগাইরিল্লা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তাহলে স্ত্রীকে স্বামীকে সেজা করার জন্য বলতো কিন্তু তাছাড়া আল্লাহ বলে দিয়েছেন ওলি রিজালি দারাজা জি অলি রিজাল আলহিনা দারাজা স্ত্রীকে যেহেতু পরিচালনার দায়িত্ব করবেন কে স্বামী তার খাওয়া দিবে তার পড়া দিবে তার থাকা দিবে তার যা যা দায়িত্ব তার চিকিৎসা তার শিক্ষা ইতিপূর্বে আমরা বলেছি সব কিছুই দিবে আর ওই স্বামী বলবে ডানে তো যাবে বামে বলবে বামে তো যাবে ডানে স্বামীর উপর দিয়ে টেক্কা দিবে বা তার বিপরীত চলবে এটা তো কখনোই হতে পারে না বরং আল্লাহ নবী আলিসাল্লাম মা জাতির জান্নাতের যাওয়ার ব্যাপারটা এত সহজ করে দিয়েছেন তার মধ্যে একটাকে স্বামীর আনুগত্যকে রেখেছেন যদি মহিলা তার পাঁচক্ত নামাজ পড়েন তিনি যদি রোজার মাসে রোজা রাখেন রমজানের এবং তার লজ্জাস্থানে হেফাজত করেন আর চার নম্বরে জান্নাতে যাওয়ার যে চারটা কাজের একটা কাজ হলো কি স্বামীর আনুগত্য করে তার কথা মাত্র চলে তাহলে তার জন্য কেমতের মাঠে জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে বলা হবে যেটা দিয়ে তোমার ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করো হান আল্লাহ জনাব শেখ সাইফুদ্দিন এত সুন্দর করে আমাদেরকে যে বিষয়টা আনলেন এখানে এত শিক্ষণীয় একটা বিষয় যে মহিলাদের বেহেস্তে যাওয়া খুবই সহজ চারটা কাজ তারা যদি দুটি কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত আর দুটি কাজ স্বামীর সাথে সম্পর্কযুক্ত আমরা যদি বলি এভাবে যেমন সে সালাদ যদি আদায় করে পাঁচ অক্ত আর যদি রমাদান উলবারকের সিয়াম পালন করে কিন্তু দুটি বলা হচ্ছে তার আড়াই দুটি বছর লজ্জাস্থানের হেফাজত করা আর স্বামীর আনুগত্য করা দেখা গেল চারটি মৌলিক এবাদত যার মাধ্যমে মহিলারা সহজেই বেহেস্তে যেতে পারবে এবং বেহেস্তের আটো দরজা খুলে দিয়ে বলা হবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি সেখানে প্রবেশ করতে পারো এই চারটি মূল বৈশিষ্ট্যের অন্যতম দুইটি কিন্তু স্বামী এবং স্ত্রী সংশ্লিষ্ট আমরা এই পর্বে কিন্তু জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চাইব যে স্বামীর যেরকম একটা গুরুত্বপূর্ণ হকের মধ্যে অন্যতম একটা হক হচ্ছে আদম খরুজ মিনাল বেলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া এই ব্যাখ্যাটি এই বিষয়টি একটু আমাদের মা বোনদেরকে বল দিলে উপকৃত হতেন তারা আলহামদুলিল্লাহ স্ত্রী স্বামীর জন্য এবং কারো যদি কোনো একটা অমূল্য রত্ন একটা হীরা একটা জওহর তার থাকে তাহলে সেটাকে সে তার ঘরের ভিতরে আলমারির ভিতরে লুকিয়ে রাখে গোপন করে কাউকে দেখতে দেয় অবশ্যই ঠিক তেমনিভাবে স্ত্রীও স্বামীর জন্য একটা অমূল্য রত্নের মতোই তাকে ঘরে সে লুকিয়ে রাখবে কারোর সামনে সে প্রদর্শনী করবে না মুক্তার মতো ঝিনুকের ভিতরে ঝিনুকের ভিতরে হ্যাঁ, লুকিয়ে রাখবে তো এটাই স্বাভাবিক কাউকে দেখতে দিলে সে যদি ছিনিয়ে নিয়ে যায় তা আমরা দেখতে পাই যখন স্ত্রী ঘর থেকে বেরিয়ে রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে তখন অনেক ক্ষেত্রে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেও শয়তান তাকে শয়তানের লোক দৃষ্টি তার উপরে পড়ে অনেক ক্ষেত্রে আচ্ছা, আবার স্ত্রীও যখন নাকি মানুষ শয়তান হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী যখন বাহিরে যে বাহিরের পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা বলার সুযোগ হয় তখন সেখানে একটা পরকীয় প্রেম সেখানে অনেক সময় ডেভেলপ করে গড়ে উঠে যার ফলেও সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায় কারণে নারী সে ঘরে থাকবে মহান আল্লাহ তিনি আমাদের মানসিকতা অবস্থান ভালো জানেন তাই নারীকে নির্দেশ যেরকম মৌলানা প্রথমে বলেছেন যে ওয়াকার নাফি বুয়তি কন্যা উলা অবশ্য প্রয়োজনে নিতান্ত প্রয়োজন যখন হবে তখন সে হেজাবের সঙ্গে বাহিরে যেতে পারবে নিজের দেহভাবকে লুকিয়ে সংরক্ষিত করে সে যেতে পারবে সেটার অনুমতি আছে কিন্তু যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে সে ঘরের ভিতরেই থাকে দর্শকবৃন্দ আমরা কিন্তু একটা চমৎকার পয়েন্ট পেলাম জনাব ইউসুফ আব্দুল আব্দুল মজিদ আমাদেরকে বললেন নারী একটা মুথি তাকে সযত্নে রাখতে চাইবে স্বামী আর নারীরা যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন শয়তান তার উপরে প্রভাব বিস্তার করবে অথপর পরকীয়া প্রেমের মতো দুর্ঘটনায় পতিত হয়ে সংসার টুকরা টুকরা হয়ে যাবে বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে আমাদের মা বোনদেরকে নিতে হবে আচ্ছা জনাব শেখ আমানুল্লাহ মাদানি আপনার কাছে যেটা আমি আসতে চাইব সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক মা বোনেরা আছেন স্বামীর অনুমতি ছাড়া তারা পাড়া প্রতিবেশীতে এখানে ওখানে চলে যান ঘর থেকে সেটা কি তাদের জন্য বৈধ হবে জি না স্বামীর অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই বাড়ি থেকে বের হতে পারবে না তবে যদি সে এমার্জেন্সি কোনো সমস্যা থাকে সেজন্য আগাম অনুমতি নিয়ে রাখবে যে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ জরুরি এমন একটা বিষয় হয়ে দাঁড়ালো সেক্ষেত্রে এ ধরনের স্বামীর আগাম অনুমতি নিয়ে ধন্যবাদ জনাব শেখ আমল মাদানিকে এ প্রসঙ্গে আরও তথ্য আমাদের জানার আছে কিন্তু আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে শুধুও দর্শকবৃন্দ আমরা নিচ্ছি একটি বিরতি ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিরতির পর পুনরায় আপনাদেরকে আমাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত আমরা বিরতির পূর্বে আলোচনা করতেছিলাম জনাক শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চেয়েছিলাম তিনি বলছিলেন যে কোনো অবস্থাতেই স্ত্রীদেরকে ঘরের বাইরে যাওয়া যাবে না হ্যাঁ একান্ত প্রয়োজনীয় বিষয় হলে তাহলে তারা আগাম অনুমতি নিয়ে রাখবেন আচ্ছা এ ব্যাপারে আমি জনাব শেখি সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে আমরা জানতে চাইব যে শরীয়তে কিছু বাধ্যবাধকতা যেখানে বলা হয়েছে যে নফল আবাদতের ক্ষেত্রেও পর্যন্ত বলা হয়েছে যে স্বামীর অনুমতি ছাড়া তারা নফল আবাদত করতেও পারবেন না রোজা রাখতে চাইলেও সেখানে স্বামীর অনুমতি লাগবে এবং সে কেউ যদি রেখেও ফেলে স্বামী যদি তার চাহিদা মেটার জন্য চায় তাহলে করণীয় কি এ বিষয়ে একটু নির্দেশনা দিলে আমাদের মা বোনেরা উপকৃত হবেন এবং আমাদের ভাইয়েরাও উপকৃত হবেন যে যেহেতু স্বামীর অধিকার বা স্বামীর যে প্রিয়জন এটা নফল এবাদতের চাইতে উত্তম সেটাও তো এবাদত তা আপনি উত্তমটা বাদ দিয়ে নিম্নতম যেটা সেটা করবেন কেন এই জন্য মাবনদেরকে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে স্বামী যখন উপস্থিত থাকবে বাড়িতে নফল রোজার ক্ষেত্রেও স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবেন না যে রোজা ছিল আল্লাহর জন্য কিন্তু স্বামীর অধিকারের কাছে ওটা তখন যদি রেখেও দেয় স্বামী এসে যায় তাহলে ইচ্ছা করলে তার প্রয়োজন মিটাবের জন্য সেটাকে ভেঙে দিতে হবে অর্থাৎ স্বামী ওই সময় যদি ডাক দে রোজাদার মহিলা হলেও নফল রোজাদার হলেও তার ডাকে সাড়া দিয়ে রোজা ভেঙে তার স্বামীদের চাই এমনকি রাত্রের নফল এবাদাত বা কোরআন তেলাওয়াত বা জিকির আজকার এগুলির চাইতে স্বামীর সঙ্গে সঙ্গ দেওয়া বা কথা বলা তার সঙ্গে তার হক আদায়ের জন্য আগ্রহী হওয়া নিঃসন্দেহে এগুলি বেশি প্রয়োজন সেটা আমরা মুশকিল হলো কি যে আমরা এটা যে এবাদাত আমরা জান বুঝি না ওটাও যে একটা এবাদাত এটা আমাদের যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিটাস কুনু ইলাইহা ইলাইহা তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তো স্ত্রীকে সৃষ্টি করেছেন আর সৃষ্টির উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে তো সেখানে আপনার বিঘ্নতা সৃষ্টি হবে বিষয় হচ্ছে উদ্দেশ্য লিটাস কুনু ইলাইহা যাতে করে স্বামীরা স্ত্রীদের কাছে গিয়ে অনাবিল প্রশান্তি লাভ জি জি জি জি জি সেক্ষেত্রে শরীয়ত দেখেন কত গুরুত্বপূর্ণ দেখেন একটা নফল সলাত নফল সিয়াম তার চেয়েও বেশি স্বামীর হুকুমকে অগ্রাধিকার দিতে এমনকি পাপ করবে ওই সময় ডাক দিলেও তাকে আসতে হবে ওটের উপর থাকলেও ওই সময় ডাক দিলে আসতে হবে যেগুলো হাদিসে বিভিন্নভাবে এসেছে এই জন্য স্বামীর যে অধিকারটাকে প্রয়োজনটাকে এবং যে হাদিসে এসেছে যে মহিলাকে স্বামী তার বিছানায় ডাকলো এবং সে গেল না স্বামী তার পরে রাগান্বিত থাকলো সেজন্যে আসমানের ফেরেস্তরা তার প্রতি সারা রাত ধরে লানাত বর্ষণ করবে অভিশাপ করবে এটা এক ভাবতে আমাদের অবাক লাগে যে আমাদের সমাজে যে এই হাদিস ও কোরআনের যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যে কত সুন্দর হতো এবং আমরা দেখেছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ জানে আলেমোলামা তাদের মধ্যে আমরা দেখেছি স্বামী স্ত্রীর ভালোবাসাও সুন্দর মূলে আমরা বলবো যে অজ্ঞতাটাই হলো সবচেয়ে বড় আমাদের ব্যাধি আমাদের আলোচনা থেকে আমরা বলবো যে মা বোনরা আসুন আমাদের আলোচনা থেকে অজ্ঞতাকে দূর করুন কারণ অজ্ঞতা অন্ধকার এবং শিক্ষা হলো আলো আর আলোতে দেখা যায় অন্ধকারে দেখা যায় না আলোতে সুখ অন্ধকারে সাববিচ্ছু থাকতে পারে এটা আমরা আহ্বান জানাবো আমাদের শ্রোতা মন্ডলীকে শুধু দর্শকবৃন্দ এবারে কিন্তু আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে কখনো কিন্তু এর ব্যতিক্রম ঘটে যায় এই জন্য দেখা যায় যে আল্লাহ রবুল আলমিন কোরআন করি বলছেন আল্লাহ নসুজ আহুন এই প্রসঙ্গে আমি বলবো যে কিছু মহিলা যারা আছে যারা নসুজের ভয় আছে এই প্রসঙ্গটি আপনি একটু ব্যাখ্যা করার জন্য ওখানে অবশ্য স্বামীর হক সম্পর্কে যে বলা হলো যে নফল সিয়াম ছেড়ে দিবে নফল সালাদ ছেড়ে দিবে এখানে কিন্তু মায়ের জন্য কিন্তু সন্তান আবার ছেড়ে দিতে বলা হয়েছে যে মা যদি ছেলেকে ডাক দেয় তো ছেলে নফল সালাত আদায় করছে নফল সালাদ ছেড়ে দিয়ে আসতে হবে এটা ইমাম বুখারি রাহেমুল্লাহ এ ব্যাপারে একটা তর্জমাতুল বাপ বেঁধেছেন এবং জুরাইজের হাদিস সেখানে এনেছেন তো কাজে মাদেরকেও ওখানে মর্যাদা দেওয়া হয়েছে কেউ আবার হয়তো না বলতে পারে যে স্বামীর জন্য এত কিছু করবে মেয়েটি তার জন্য কি আছে আমি সেজন্য পয়েন্টটা রিপিট করতে চাচ্ছিলাম হ্যাঁ। যে কোনো মা বোন যেন এটা না বুঝে যে আমাদেরকে শুধু চাপানো হচ্ছে চাপানো হয়নি বরঞ্চ মা ডাক দিলে ছেলে অবশ্যই আসতে বাধ্য থাকবে এবং মায়ের ডাকে নফল সালাদ ছেড়ে দিয়ে হলেও চলে আসতে হবে এবং এখানে শেখ যে একটা আমাদের এখন যে স্লোগান যে সমধিকার আমরা বলবো না আল্লাহ রব্বুল আলমিন মা জাতিকে বন জাতিকে নারী জাতিকে সমাধিকার বরং বেশি অধিকার বেশি দিয়েছেন আপনার বেশি থেকে নিচে নামতে চান এটা তো হ্যাঁ, আমরা তো বাসের আচ্ছা, মধ্যে তাদের জন্য সিট আলাদা করে রেখে দিয়েছি আচ্ছা সে সুযোগ তো দিচ্ছি তারপরে যেখানে আমাদের নবী রহমতুল্লাহ আলমিন বলেছেন ওই যে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ার রসোল্লাহ মান আহাক্কু হসনি তিনবার বললেন তো কাজে ওখানে মায়ের কথা বলা হয়েছে তো এখানে আজকে যিনি আজকে যিনি স্ত্রী আগামী দিনে তিনি তো মা মা হবেন জি জি জি জি এমন নয় একজন আর মা আর একজন তিনটা স্ত্রী তো নয় যিনি আজকে স্ত্রী স্ত্রী তারপরে হচ্ছে মা যে পরবর্তীকালে তিনি আবার মা হচ্ছেন এবং সম্মানের আসনে আল্লাপাক অধিষ্ঠিত করেছেন জি আচ্ছা আমরা যে প্রশ্ন আলোচনা করছিলাম জনাব শেখ আমর মাদানি সেটা হলো যে নসুজ তো নসুজ হলো স্বামীর অবাধ্য চলা কোনো মেয়ে যদি স্বামীর অবাধ্য চলে তো আল্লাপাক সেখানে সুন্দর ব্যবস্থা দিয়েছেন বলছে ফায়দু হন না তাদেরকে নসিহত করো ওয়াজ করো তাদের প্রথম কাজ মেয়েরা তো আসলে মেয়েদেরকে তো নেশা বলা হয় নিসিয়ান থেকে তারা ভুলে যায় অনেক সময় অনেক নসিহত ভুলে যায় ওই জন্য তাদেরকে নেশোয়া বা নিসিয়ান নিসিয়ান থেকে নেশোয়া নেশা বলা হয় আচ্ছা আরেকটা কথা কিন্তু রসুল সাহসামও বলেছিলেন যে তাদেরকে বেশি শক্ত করতে চাইলে তারা বাঁকা হাড্ডির তৈরি ভেঙেও ভেঙেও যেতে পারে মানে হ্যাঁ, তাহলে তাদেরকে বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও যদি বিছানা আলাদা করে না কাজ হয় তাহলে অদরিবু হন না হালকা মার দাও মায়ের ক্ষেত্রে অবশ্য মূলনীতি আছে সেখানে হাড় হাড্ডি ভেঙে দেওয়া বা শরীর জখম করে দেওয়া এই ধরনের না হয় হাদিস আসছে মুখে মারা তো সম্পূর্ণ নিষেধ মুখে মারা নিষেধ এর মধ্যে এর বিরাট একটা হেকমতও রয়েছে কারণ মুখে মারলে দেখা যায় যে মুখের ভিতরেই তো আল্লাহ পাক সব কিছু দিয়েছেন সৌন্দর্য সৌন্দর্য দিয়েছেন তারপরে চোখ কান নাক ব্রেন এগুলি সব মুখের মধ্যে মানুষের এটাকে রাজধানী বলা যায় চেহারাটা মানুষের রাজধানী মানুষের দেহ রাজ্যের রাজধানী এই রাজধানীর উপর আক্রমণ হলে মানুষের দেহ রাজ্য ক্ষতিগ্রস্ত হয় দেখা গেলো যে একটা ঘুষি মারলো চোখে লেগে গেল চোখটা নষ্ট হয়ে গেল কানের উপর থাপড় মারলো কানটা নষ্ট হয়ে গেল মানে বড় ধরনের অঙ্গহানির ঘটনাও যেমন ঘটতে পারে তেমনই একটা আশঙ্কা থাকতে পারে যে হ্যাঁ কখনো যদি আপনার এই স্ত্রী আপনার বন্ধনে থাকলো না অন্য কোথাও শুধু সে যাওয়ার তার তো সুযোগ তো ইসলাম দিয়েছে এতে আপনি এমনভাবে তাকে ক্ষত করে দিলেন বা এমনভাবে তাকে আহত করে দিলেন যে আহত হওয়ার কারণে সে কি হয়ে গেল একটা দাগি হয়ে গেল এবং অন্য স্বামী তাকে গ্রহণ করার সে সুযোগ থেকে তাকে বঞ্চিত করলেন কঠিনভাবে শরীয়ত এখানে শেখ ওই যে বিছানা আলাদা করার অর্থটা ফোকারা বলেছেন যে একই বিছানায় দুইজন দুই দিকে মুখ করে শোবে বিছানা ভিন্ন বা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে বা অন্য রুমে রাখবে তা না বরং সমস্যা হয়েছে সমাধানের জন্য এক জায়গায় থাকলে না সমাধান হবে যদি দুইজন দুই জায়গায় চলে যেত সমাধানের তো প্রশ্নই ওঠে না একই বিছানায় দুইজন থাকবে কিন্তু বিছানা মুখামুখি না হয়ে পিঠাপিঠি হয়ে শুবে মানে এটা এটা হচ্ছে জাস্ট জাস্ট কিন্তু একটা ইসলাহর জন্য এটা ভাগিয়ে দেওয়ার জন্য বা তারপরে তাতেও যদি হালকা মায়ের হবে হালকা মায়েরও যদি কাজ না হয় তখন হাকামা মিনাহলিহি ও হাকামা মিনাহলিহা উভয় পক্ষ থেকে তখন একটা সালিসি বৈঠক ডাকা হবে সালিশ করে মীমাংসা করার চেষ্টা করা হবে তারপরে যদি না হয় তারপরে তো তালাকের প্রশ্ন সে প্রশ্নটি লাস্ট হ্যাঁ। স্টেজ একেবারে লাস্ট স্টেজ তালাক আমাদের দেশে আমরা কথায় কথায় দিয়ে ফেলি এটা নিয়ে হয়তো হ্যাঁ, অন্যায় কাজ এই এতগুলি ধাপ স্টেপ পেরিয়ে তারপর আসতে হবে আচ্ছা আমাদের হাতে সময় কিন্তু কম আমরা বিষয়টা সমাপ্ত করতে চাচ্ছি সংক্ষেপে যেটা হলো এই আমরা জানতে পারলাম যে স্ত্রীরা যদি স্বামীর অবাধ্য হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে প্রথম স্টেপ যে তাদেরকে নসিহাত করতে হবে উপদেশ দিতে হবে তারপর দ্বিতীয় স্টেজ হচ্ছে তাদেরকে একটু অভিমান বোঝাবার জন্য তার থেকে রাত্রিতে একটু আলাদা হয়ে শোয়া একটু আড় হয়ে শোয়া বুঝতে যেন পারে যে তার সাথে একটা অভিমান হয়ে আছে এতে সে নসিহত আসলে নসিহত গ্রহণকারিনী যদি হন তাহলে সামান্যতেই তিনি বুঝতে পারবেন যে আমার স্বামী আমার প্রতি অভিমান করছে এই অভিমানটা আমার ভাঙ্গানো একান্তই প্রয়োজন এরপর সেখানে আবার বলা হচ্ছে যে যে প্রহার করার কথা লাস্ট স্টেজও বলা হচ্ছে আচ্ছা একটা বিষয় আমরা কিন্তু জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে জানতে চাই সেটা হলো এই যে নারীদের সৌন্দর্য প্রকাশের জায়গা হচ্ছে তাদের স্বামী তাই না স্বামীর কাছেই তারা সৌন্দর্য প্রকাশ করবে এই যে সেন্ট আতর গোলা বিভিন্ন কিছু লাগিয়ে সুসজ্জিত হয়ে নারীরা যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর স্বামীর কাছে সৌন্দর্য রক্ষা করছে না এ বিষয়টাকে একটু যদি বুঝিয়ে বলতেন যে ইসলামে ভাবধারার যে নারী সমৃদ্ধ এবং ইমানে মূল্যবোধে যিনি উজ্জীবিত এই ধরনের নারীরা তো কখনোই নিজের রূপ সৌন্দর্য পরপুরুষের সামনে কখনোই তিনি প্রকাশ করবেন না যে নারীদের আতর হচ্ছে রং তারা হাতে মেহেন্দি লাগাতে পারেন কিন্তু খুশবু নয় তো খুশবু লাগিয়ে তারপরে মুখমণ্ডল আবৃত করে খুলে তার ভিতরে রং চং লাগিয়ে এগুলো ওই সমস্ত নারীদের কাজ যারা ইমানিক মূল্যবোধের দিক থেকে যারা দুর্বল হ্যাঁ এই ব্যাপারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রসুল সাল্লাহ আলী ইসলামের শ্রী মাহাতুল মোমিনদের অন্যতম মা আয়সা আল্লাহ আনহা মেহেন্দি লাগালে একজন প্রশ্ন করলে বলছিলেন যে রসুল সাল্লাহ আলী ইসলাম সেটা পছন্দ করত তাহলে বোঝা গেল নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে কাদের কাছে স্বামীর কাছে অন্য কোথাও সৌন্দর্য আপনি এ ব্যাপারে কোনো তালিক থাকলে আব্দুল আব্বাসের কথাটা আমরা উল্লেখ করতে পারি রাজিয়াল্লাহ আনহু বলছেন যে আমি আমার স্ত্রীর জন্য ওইভাবে সাজগোজ করা পছন্দ করি যেভাবে আমি আমার স্ত্রীকে সাজগোজ করা পছন্দ করি তাহলে ক্ষেত্রটা কিন্তু দুই দিক থেকেই অনেক সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদের সামনে গেলে বাইরে গেলে খুব সাজগোজ সুন্দর কাপড় চোপড় পরে কিন্তু বাড়িতে আসলে হয়তো গন্ধ কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সাজগোজের ব্যাপারটা গুরুত্ব দেয় না ঠিক একইভাবে স্ত্রীদের যেটা আপনারা বলছিলেন আপনি যে বাইরে খুব সাজগোজ কিন্তু ভিতরে না বরং সাজগোজ তো আমি বলি যে আপনারা বাইরে যেগুলি দেখেন না দেখে ঘরের মধ্যে সেটা দেখার ব্যবস্থা করেন অন্যদের বানানো ফিল্ম না দেখে নিজেরাই ফিল্ম বানান অসুবিধা কোথায় শরীয়ত তো জায়জ করছে আপনার জন্য তেজন্যে যদি স্ত্রী স্বামীকে তার মন ভুলানো এবং মন মাতানো যদি ভাবে সুন্দর সাজগোজ করতে পারে কখনোই স্বামী বাইরে যেমন দেখবে না স্বামীও যদি স্ত্রীর জন্য সাজগোজ করতে পারে স্ত্রীও কিন্তু বাইরে কাউকে ভাববে না তো এই জন্যে দেখা যায় যে আজ যখন মানুষ নিজেদের আনন্দের জন্য ফুর্তির জন্য ফিল্মের জগতে যখন দৃষ্টিপাত করে তখন দেখে স্বামী ওদের মতো না আর স্বামীও দেখে স্ত্রী ওদের মতো না তখন দুইজনে কিন্তু ওই মজা করে মধ্যখানে আর শেষের বাকি রাতিটা কিন্তু গন্ডগোলই কাটায় তো এই জন্য আমরা বলবো যে নিজেরাই সাজগোজ করে স্বামীর জন্যই হলো স্ত্রী সাজগোজ এবং সৌন্দর্য প্রকাশের মূল জায়গা ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে শুধুও বৃন্দ আমরা বলবো সৌন্দর্য চর্চা হে মা বোনেরা আপনার আপনাদের স্বামীর কাছেই করবেন আর আমি স্বামীদেরকেও বলবো যে আপনারাও আপনাদের সৌন্দর্যটা আপনাদের স্ত্রীদের কাছে প্রকাশ করার চেষ্টা করবেন আপনার স্ত্রী কোনভাবে আপনাকে পছন্দ করে শরীয়তের শর্তের ভিতরে থেকে তার সামনে সেভাবে আপনি সাজগুজ করবেন আপনার স্ত্রী খুশি হবে আর আপনিও স্ত্রীর কাছ থেকে খুশিটা আদায় করে নেবেন আল্লাহ খুশি হবেন সমাজ সুন্দর হবে শুধুও দর্শকবৃন্দ এত মজার আলোচনার মধ্য দিয়ে সময়ের কারণে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাপ থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি